الحمد الحمد لله لله نحمده ونستعينه ونستغفره ويغفر ما دون ذلك لمن বয়াত করেছিল সাবে বারাতের হুকুম আকাম নিজেকে লাভ করা ভিত্তির মনে করা নিজেকে এই রাত্রের খায়ের বাস্তব থেকে লাভ করে দেওয়া আল্লাহ সুযোগ দিল আমি নিজেও লাভ হয়ে অন্য মানুষকে লাভ করবে অপরদিকে যারা এই রাতকে ফজিলাতপূর্ণ মনে করে এই তো ঠিক আছে ফজিলাতপূর্ণ কিন্তু ফজিলাতপূর্ণ মনে করার পরে তারা এমন কিন্তু কাজকর্ম করে যেগুলো শরীয়তে নেই কোনো ভিত্তি নেই যেগুলোকে অপব্যয় অপচয় দাস এইসব বলা ছাড়া আর কোন রাস্তা নেই এই যে একটা গ্রুপ সবে বয়স মানে যদি এমন কাজ করে যেটা জড়িয়ে থাকে তারাও ভালো হয়ে গেল মানল যাতে কিন্তু কিছু দিতে পারল গলত কাজ করে আরো আল্লাহকে তারা নারাজ করে দিল মানার দ্বারা কি ফায়দা আমি বলেছিলাম যে হক হলো এই দুটার মাঝখানে অস্বীকার করছে না হক না স্বীকার করে বাড়াবাড়ি করছে এটাও ঠিক স্বীকার করতে হবে যে হ্যাঁ, এরা শরীয়তে প্রমাণিত এটা লাইলাতুল মেয়েরানের মতো না এটা লাইলাতুল কদরের মতো উচ্চারণ করা সেই সাথে এমন কাজ করতে হবে যেটা শরিয়ার সমর্থিত শরিয়ার যেটাকে অ্যালাউ করে তাহলে সেই লোক ভাগ্যবান এই রাত্রে সে সাধারণ সবার মধ্যে পড়ে নিজেকে গোলাপ থেকে পাপ সাফ করে দিল এবং পাপ পবিত্র অবস্থায় রাত্রে স্বীকার করতে হবে শরিয়াতের গন্ডের মধ্যে থেকে বাজার করতে হবে বাইরে যাই করল নিজের আবেগের নাম শরিয়াত না নিজের জজ্বা জজ্বা পুরা করার না আবেগ পুরা করার নাম শরিয়ার নয় শরিয়াত নির্ধারিত জিনিস যা চোদ্দশো সমস্ত ধরে চলে আসছে ওইটাই শরিয়াত এর মধ্যে বানানোর অবকাশ নেই কমানোর অবকাশ নেই চূড়ান্ত একটা জিনিস ওলামা ইকরামকে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই চূড়ান্ত জিনিসটা তোমরা খুব বহু দাও তুলে দাও শরীয়তের কোনো কথা গোপন চাকরির দলে সমালোচনার দলে দিনের কথাকে গোপন অনেকেই হবে সে বুঝতেছে আমার মুসলের বেদার কাজ ভুল কাজ করছে তাদের আশারা হয়েছে ওই আলোচনা কিন্তু বলতে পারতেন না বলতে গেলে মুসলিমের নারাজ হবে আমার বিরুদ্ধে আন্দোলন হবে শেষ পর্যন্ত আমার চাকরিটা চলে এটাই ধরে নেই তার চাকরি চলে রেজেকের মালিক তো আল্লাহ আর একখান চাকরি হয়ে গেল গেল কিন্তু চাকরি বাঁচানোর জরুরি ছিল না মুসলিম থেকে জাহান নামতে বাঁচানোর জরুরি ছিল গেলে চাকরি পাওয়া যাবে জাহান্নামে গেলে তার কি হবে রুগী অনেক সময় ডাক্তারকে লাগতেও পারে কাগজ যেগুলো চিকিৎসা করতে হলে লাগতেও পারে তাই বলে যে ডাক্তার তাকে সঠিক চিকিৎসা করবে না লাভ কেন পাবে আমরা চিকিৎসাই করবো ডাক্তার হবে সে আমার কিন্তু আন্দোলন করতে গেল আমরা তো হাসপাতাল দাঁড়াবো না ওরা আমি আলিম হয়েছে বলবে আন্দোলন করতে তার দিনের বুঝ নেই আলেন তার খায়েরটাই করতেন এই খায়ের ভাই কল্যাণ কামিতা সে বুঝতে পারছে তা আলেমের শত্রুতা নবীর সাথে কত কিছু করা তাই বলে কি নবী আল্লাহ সালাম মতকে জান্নাতের রাস্তা দেখায় নেই বন্ধ করতেছি রাস্তার মধ্যে এক মহিলা খাবার উঠেছে সেই মহিলা যখন অসুস্থ হয়ে গেছে আবুল্লাহ আল্লাহ রসুল খবর দিতে খবর এমনি খেলা দুনিয়ায় ইসলাম প্রচার হয়ে গেছে অনেক কোরবানি করছে এই জন্য এটা আমাদের দেখার দায়িত্ব না লোকেরা নারাজ হবে আমার চাকরি যাবে দায়িত্ব না তার দেখার দায়িত্ব আল্লাহ কি করতে চায় যত তোমার আল্লাহ তারা আল্লাহ কেরামকে বলে দিয়েছে হ্যাঁ আলেমরা তোমরা ওই সবাইকে স্মরণ করো যখন সুখের জগতে আমি তোমাদের থেকে একটা ভিন্ন সংখ্যা নিয়েছিলাম ভিন্ন আদা নিয়েছিলাম সেই সময়টাকে স্মরণ করো কি অর্ডার দিচ্ছিলাম তোমাকে আলো আমি জন্য আমার কথাগুলোকে খুলে খুলে মানুষকে বলে দিলাম আমার হুকুম আকামকে গোপন করা এটা ওলারা একটা ভিন্ন ভাবে এটা অর্ডার দিচ্ছেন আলেম হয়ে সে দায়িত্ব পালন করে ভয়কে না বলে বলতে হবে বলতে হবে সুতরাং আপনারা আমার ধ্যানে বসেন আমাকে বসাইতে থেকে কি জন্য আমি যাতে আপনাদেরকে আক্রান্তের রাস্তা বলি এটা জানলাতের রাস্তা এটা ভুল এটা জাহান নামের রাস্তা বলার জন্য বসাইছে এই কথা বলার জন্য আমাকে বসা হয়েছে আমি ইনশাল্লাহ বলতে বলতে আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব সেটার উপর আমল করা কোন কথায় গেলাদত্ত হলে আল্লাহ তালা অনেক আলেম দুনিয়াতে অনেক মুক্তি দুনিয়াতে আছে আপনি তাকিব করেন যাত্রাই করেন ভুল বলে থাকে সর্বকালের মধ্যে কর্মকালের ভুল লিখিত আমি দেখবো সত্যি ভুল হয়ে থাকলে আমি আমার সেটা মাথার বিক্রি দিব কারণ আমি লাগু বুঝতে পারি অনেক বড় বড় ব্যক্তিদেরও দুই একটা মশলা ভুল দেয় দেখতে পারে আমি সেটা প্রত্যাহার কিন্তু তাই বলে আল্লাহ করুন আপনি এটা নিয়ে একটা আন্দোলন খারাপ করুন আপসে বলা বলি করলেন দুশ্মনী করলেন একজন আলেমের সাথে দুশ্মনী করা মানে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাথে দুশ্মনী করা আলেমরা দুর্গা বলে দুষ্করে বলে না দুষ্করে তার কি করে না তার সাথে শত্রুতা করা একজনের ভুল বলে দেওয়া তো তার কল্যাণ কামনা একজনের ভুল ধরাই দিলেন মহাপথের সাথে দুষ্টি মহাপথের কাজ করে নিষেধ করা হচ্ছে শত্রুতা করা দুশ্মনী করা ঠিক আছে আমি ইনশাল্লাহ ফিরে কথা বলবো আপনারা আমল করতে চেষ্টা করবেন কোনোটা সন্দেহ হলে যাচাই করবেন আমার কাজ আমাকে বলেই পাবেন যদি আমি না বলি আমি দেখতে চাইলে ভুল আমি বললাম আল্লাহ কিছু দায়ী না হাসনের বাজারে আল্লাহ যখন আপনাকে ধরবে আপনার আমার কথা বলে দেখতে যাবে যেগুলো আমরা পারতাম আলমরা জানতো কোনোদিনও বলে দোষটা আপনাকে বলার দায়িত্ব তো আলাদা আপনাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আলাদা তারা দেখার বলা করবো না ভয় দেয় আপনার মাঝখানে তাদের চলে এসে যাবে আলাদা বলে নাই আলাদা কিভাবে বাঁচবে বলেছি তার মিলাদ দুই রকম আছে বলেন এরকম পড়বেন তাদের সব পাবেন এরকম করবেন তাদের সব পাবেন আমার দায়িত্ব বলে দিই ভয় করে গা গলত করে কথা কথা করে আসবে আর হবে গলতটাকে সংশোধন করা আমার সাথে দুষ্পরিকল্পনা লাভ সে দোষ পারবে তার দায়িত্ব যেমন ডাক্তার আপনাকে বললো আপনার এটা সমাজ আপনাদের অবস্থা দেখতেছেন সমাজ ভবিষ্যৎ খারাপ হবে আপনি এক করে চিকিৎসা করেন আমার দায়িত্ব শারীরিক ডাক্তার একজন আলেম আপনার রুহানি ডাক্তার সে আপনার কোনো ভুল বলে দিলে সংশোধন করার চিঠি করে সংশোধন করার চিঠি করে এটা বলবেন না বাচ্চাটাকে ভুল করে করতেও পারে বাচ্চাদের ভুল আগের নাই এতটা মাসালার চর্চা ছিল না এখন যে পরিমাণ মানুষের যেতে হয়েছে যে পরিমাণ এলেমেন্ট চর্চা হয়েছে এটা এখান থেকে পঞ্চাশ বছর একশো বছর ছিল না না থাকা তরুণ অনেক ভুল জিনিস তখন চালু হয়ে এখন যেন ধরা পড়ে তোমরা ঠিক করো না দায়িত্ব ঠিক করা কোন আল্লাহ কোরআন আলাদা করেছেন তখন ভুল থাকতে পারলে সহমতি ঠিক করো আমি মাওলা তোমার পিছনের ভুল মাফ করে দিব এবং ওইটাকে শুদ্ধ আমল হিসেবে কবুল করে দিব কেন আপনি আমি ওই পিছনটা ধরে বসে রাখবো দরকারটা করে আপনি আমার বলটা কাপেরদের তরি এইরকম কথা বলা কাপেরদের তরি তাদেরকে যত দাওয়াত দেওয়া হয়েছে এক আল্লাহ থেকে হয় এই তিনশো ঠাকুর তার পূজা খাওয়া এক কথায় কি আলা উম্মা আমরা আমাদের বাচ্চাটাকে এই তিনশো ষাটটা পূজা করতে পেরেছি আমরা ওটাই করবো বাচ্চাটা দোহাই দিয়ে ভুলের উপরে জমের খাতা এটা কোনো মুসলমানের সেফাত কোন মুসলমানের গুণ না মুসলমানের গুণ হল সারা জীবন তাহলে গেলেন মৃত্যু পর্যন্ত তাহলে গেলেন আল্লাহ দিন সম্পর্কে জানতে থাকবে যখন এটা ভুল জানতে পারবে ওরা তো এলে সংশোধন এটা ভুল না জেনে এতদিন ভুল করছি এখন আর পারবো না পিছনটা না হয়ে গেল ভুলটা আল্লাহ তাহলে কি করলেন সঠিক আমল হিসেবে কবুল করে দেবে আল্লাহ দয়া তওবা বরকত তওবার বরকত ভুটক হয়ে যে আল্লাহ তারা কবুল করে দেবে তো আমি গত জমাতে তিনটা পয়েন্ট বলেছিলাম এখন তো ব্যাখ্যা দেবো না শুধু তিনটা পয়েন্ট বলেছি এবার আজকে তোমার কথা একটা পয়েন্ট বলেছিলাম যখনই আল্লাহর পক্ষ থেকে বিরাট কোন রহমত দেন হয় মাত্রাত দেন হয় তখনই সরকারে আমাদেরকে ওইটার থেকে বঞ্চিত করার জন্য কতগুলো ভুল তাদের মধ্যে লাগে যখনই আল্লাহর পক্ষ থেকে ব্যাপক রহমত নাজলে দিতে ব্যাপক ক্ষমা নাজলে দিতে তখনই তাকে কি করে সাতার সাঁতার ব্যক্তিরা পুরো এক বছরে তাকে জাহান নামের কিনারে নিয়ে গেছে আর একটু হলে জাহান নামে পড়বে এখন যে ব্যক্তি তাকে আসলে তো সব মাপ হয়ে সব মাপ এখন যে কি করে সে মাপ যাতে না পায় আল্লাহ থেকে মাফরাত যাতে না নিতে পারে এই জন্য তাকে বেহুদা কাজের মধ্যে লাগে কিন্তু সবে বলাটার কথা বলতে না সবে বাজার হোক গাই হোক আতুলা হোক সব জায়গায় সরকারের পরিস্থিতি মানুষকে মাহরুম করার জন্য এই পরিস্থিতি কাজেই আমাদের খুব সতর্ক থাকতে হবে যখন আমরা জানলাম সরকারের পরিচয় জানা তারা দায়িত্ব ওই ব্যাপারে সতর্ক থাকা আমার অন্য কোন কাজে লাগে এই রাস্তার জন্য বেকার করতে না পারে এই ব্যাপারে প্রত্যেকে সতর্ক সাথেই প্রত্যেক বছর কবরস্থানে যাওয়া তলব মসজিদ আলোক সজ্জা করা লোয়া রুটি করা বাইকে ছবি না পড়া গলত গলক মিলাপ করা ছয়টা করে গলক মিলাপ করা এই সব কিছু দিয়ে সরকারে আমাদেরকে এই রাষ্ট্রের বারাকাত থেকে মাত্রার থেকে মাহরুম করতে চায় আমরা যেন সতর্ক থাকি মাহরুম না হই এই একটা বিচার ছিল দ্বিতীয় বিচার ছিল গত সময় আমাদের আবেগ উৎসাহের নাম ইবাদত নয় এখানে আল্লাহ হুকুম থাকবে রসুলের সুন্নত থাকবে অর্থাৎ হাদিস তোরা আছে ওইটা ইবাদত আল্লাহ হুকুম আছে আল্লাহ রসুল সাল্লাহ তরিকা আছে এটা ইবাদত হবে এর বাইরে কোনো ইবাদত হবে না আমি বলেছিলাম যে জানাজার পরে জানাজা নামাজের পরে আপনার মনটা চেপে দেয় সেই নামাজে তো কান্না কান্নাকারি করতে পারলাম না হুজুরের লাশ সামনে নিয়ে হুজুরে বাংলা বলা যাচ্ছিল খুব কান্নাকাটি করতে পারতাম হ্যাঁ দাড়ি জামা বিদায় ফেলত বুঝলেন একটা মনে হয় খুব আবেগ খুব জজ্বা কিন্তু কি কাজ হয়ে সরিয়া বেদার বলেছে না জায়গ বলেছে এটা করলে আল্লাহ তালা মাইয়েতকে বাচ্চাত্মক জন্য যে সিস্টেম দিতেন মাইয়েতের জন্য দোয়া করার যে তরিকা দিতেন সেই তরিকাকে আপনি ছোট করে দিলেন আর আপনার মন বয়সটাকে বড় করে দিলেন সেটা আমার আল্লাহ দরবারে কি কবুল হবে আল্লাহটাই বাতিল করে দিয়ে আপনি নিজের থেকে নিজেরটাকে প্রাধান্য দিলেন আল্লাহ কবুল করবে আল্লাহ করবে কবুল করবে আগে নাজার করবে আল্লাহ কোনটা নাজল করবেন সেটা ডিটেল তার হাবিব কেটে বলে ওইখানে আপনাকে আসতে হবে আপনি নতুন কিছু আবিষ্কার করে আল্লাহকে রাজি করতে পারবেন কোন সম্ভাবনা আপনাকে ঘুরে ও চোদ্দ সহজে পিছনে দেখতে হবে ওইখানে নিতে হবে আল্লাহ রাজি হয়ে যাবে তাহলে এই হাতগুলি দোয়া দিলেন মোনাজার ভাই এটা কিচ্ছু হলো না আপনার কোনো নেকি হলো না তার কাছে গোলা হবে বেদাত বেদাত কাজ করার কারণে গোলা হবে বেদাত প্রত্যেকটা বেদাত গোমরাহি আর প্রত্যেকটা গোমরাহি মানুষের নামে নিয়ে যায় এই জানাজার পরে লাশ সামনে নিয়ে দোয়া করা বেদাত মাতারে যা কিছু পীরের পায়ে শ্রদ্ধা করতেছেন বেদাত পীর বলে গেছে বছর বছর অলস করতেছেন ওরস বেদার করছেন আল্লাহ বলে গেছেন আমার কবরকে কেন্দ্র করে কখনো আল্লাহ রসুল নিজের কবরকে কেন্দ্র করে হইতে মানা করছে আর আপনার রসুলের উপরে চলে গেল তার কবর কেন্দ্র করে ওরস করা হয়েছে সেখানে কত গরু হ্যাঁ জবাই করা হয়েছে কত খাওয়া দাওয়া হয়েছে সব এখন মানুষ এগুলো করবে আর আলেমরা চাইছে দেখবে আলেমরা জব দিয়ে করতে পারবে না আমাদের বলার চাই এরপর কেউ করলে সে নিজ দায়িত্বে তার আশার কষ্ট করল নিজ দায়িত্বকে আদার করে চলল নিজ দায়িত্বকে অন্যায় কাজ করল আলেমদেরকে সে খুশি করতে পারবে না যেখানে ভুল ছিল আলেমে তো বোঝায় আমাদের আলেমে তো বলে নাই এই কথা বলার কোনো সুযোগ থাকলো না আমি হাজির সহ বলে দিলাম قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا তোমরা আমার কবরকে মেলা বানায় না মেলা মানে বছরে একবার সব লোক জড়ো হয়ে এখানে খুব ধুমধাম করবা আমার কবরে এই কাজ করো না তা আল্লাহ রসুল নিজের কবর সম্পর্কে সেটা মানা করে গেল পীরদের কবর সেটা কিভাবে যায় না এই জন্য আমাদের পৌঁছানোর দায়িত্ব ছিল আমরা আলাই না কোরআনে বলা হয়েছে আমার রসুলকে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে ঘাড়ে ধরে আমল করার দায়িত্ব দেওয়া হয়নি বরং আলাকাতে আরো আরো ক্লিয়ার করা হয়েছে হিন্দি মুসাইটি আমার রসুল আমি আপনাকে দারোগা বানাই নিই যারা যারা আমল করবে না তার ভাই ধরে আমল করাই দিবে এই দায়িত্ব আপনাকে দেই নাই আপনি বলবেন তার দরকার আমল করবে যার দরকার যার নামে যাবে তা আপনার দায়িত্ব রসুলকে বলা তাই দায়িত্ব দেওয়া হয়নি আমাদেরকে বেশি দেবেন বেশি দায়িত্ব দেবেন আমাদের দায়িত্ব একটু মনে বলবো যা আমল করবে তারা আপনি হ্যাঁ যে হাত ধরবে করবে দুশ্মনী করবে নিজের আশ্রম থেকে দিন কথায় সন্দেহ হলে আপনি আর দশ টাকা দিন তার ঠিক করেন বিরোধিতা কেন করবেন ফিজিক মিস্ত্রি কেন করবেন যাচাই করেন যে হুজুরে ঠিক বললো আমার কথা বলছি না যে কোনো আলেম যে কোনো আলেমের কথা যদি আপনার বুঝে না বা আপনার আমলের বিরুদ্ধে বলে এই আমার নাম নিয়ে বলে না ব্যাপকভাবে বলেন এই কাজটা ঠিক না আপনি সেই কাজটা করেন আপনি আলমের বিরুদ্ধে রাখবেন না আপনি যাচাই করেন তো অন্য আলমরা কি বলেন তারাও এই কথা বলতেছে আপনি ভুলটা ছেড়ে দেবেন তারা তো বলে না এই কাজে দলিল আছে দলিলটা লিখে নিয়ে আসবে আইনে ওই আলমের কাছে পেশ করেন সুতরাং আপনি নিষেধ করছিলেন এনারা বলছেন দলিল আছে দেখেন সঠিক রাস্তা কোন কথা মনোভূত না হলে এই হলো সঠিক রাস্তা কয়েকজন মিলে কানাকুটি করা সমালোচনা করা কোনো রাস্তা না গলত তো দ্বিতীয় এই ছিল যে আমাদের আবেগ পূর্ণ করার নামে বাজার না তরিকা আল্লাহ হুকুম এটা থাকলে ওটাই বাজার হবে এর বাইরে নতুন আবিষ্কৃত কোনো কিছুই বাজার হবে আল্লাহ রসুল ক্লিয়ার করতে من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد আমার শরীয়তের মধ্যে যদি কেউ নূতন ইবাদত আবিষ্কার করে যা আমি বলে যাই নাই সেটা প্রত্যাখ্যাত হবে কিন্তু প্রত্যাখ্যান করা হবে তখন করার গ্রহণ করা হবে এই ছিল দ্বিতীয় কথা তৃতীয় কথাই ছিল গত জমা সার এই ছিল আমাদের ইবাদত গণনা করা হবে ওজন করা হবে আমাদের ইবাদত বলতে গিয়ে আল্লাহ তাহলে গণনা করা হবে না কে কত বেশি করবে ওজন করা হবে দাদা আপনি সংখ্যা বাড়াইতে চেষ্টা করবেন না ওজনদার বাড়াইতে চেষ্টা করবেন না আর ওজনদার হয় যখন এখানে রসুলের সুন্দর কোন আমলের মধ্যে সুন্দর থাকলে ওই আমল ওজন হয়ে যাবে যখন সুন্দর নেই দেখতে অনেক কিন্তু আল্লাহ তাহলে যখন দাঁড়িয়ে পাল্লায় উঠাবেন কোন ওয়েট নেই ওয়েট যখন নেই নিক্ষেপ করে দিল নিক্ষেপ করে দিল বাতিল কাজেই এই রাত্রে এইভাবে বলাতে আমরা এমন কোন আমল করবো না যার মতো সুন্দর নেই যেমন আমি বলেছিলাম যে সালাত নামাজ জামাতের সাথে পড়া হয়েছে এই নামাজকে নামাজে পড়ার জন্য আল্লাহ রসুল অনুমতি দেন নাই নিজেও কখনো পড়েন নাই তাহাজুদের নামাজে এই রাত্রে অনেক জায়গায় নামাজ করা হবে নামাজ করা হবে এগুলোর মধ্যে সুন্দর মাইকে ছবি না পড়া দিতে এর মধ্যে সুন্দর নেই গলত তরিকায় মিলাপ করা হচ্ছে গলত তরিকা না গলত করা হয়েছে সুন্দর তাহলে এগুলো দেখতে অনেক কোন ওয়েট নেই কোন ওজন নেই এর জন্য বলেছিলাম যে ঘরে আপনি বাজার করবেন ঘুম আসতে পারে তাড়াতাড়ি আসুন অল্পটাই ওয়েট হয়ে যাবে হাজার মসজিদে সর সর করে ঘুম সাথে করতেছে তাদের সংখ্যা অনেক বেড়েছে উন্নত নেই ওয়েট মানে এইটা ছিল তিন নম্বর কথা যে আমাদের ওজন গণনা করা হবে না ওজন করা হবে আর ওজন আসবে শূন্য শূন্যত বানাওয়ার কাজ করবো তাহলে আমার আবেদন এই যে রাত আসতেছে তো এই রাত্রে আমরা ঘরে নিজের ঘরে নকলে বাতা একটা কমপ্লেক্টে শুরু করবে কারণ আল্লাহ তাহলে বাংলাকে ডাকতে আরম্ভ করেন একটু বেলা দোয়ার থেকে নিয়ে তবে সাথে করবে অনেকে মনে করি ইচ্ছার পরে করতে হবে ইচ্ছা পরে না ইচ্ছা পরে না মাঠের খরচ পূর্ণ করে শুরু করে নকল নামাজ হোক কোরআন তেলাওয়াত হোক ফিকির হোক ইস্তেকফার হোক মাঠের খরচ শুরু করেছে মাঠের পরে আল্লাহ ডাকতে আরম্ভ তাহলে নকল নামাজ পড়ায় যে কোনো কোরআনই পড়ে কোনো কোরআনের পড়ে এবং আমি বলবো যে অবশ্যই আপনারা খেলাধুলা দিয়েও পড়েন কথা নকল নামাজ হ্যাঁ? এই নামাজ দ্বারা সব ধরনের কোনো মাফ হওয়া করা অর্ডার করা চার রেখার নামাজ পড়তে হয় চার রেখা যে কোনো কোরআন এক সালামেও পড়া যায় দুই সালামেও পড়া যায় সালাতো তসবির চার রাখার নামাজ এটা আমি পুরোটা শেষ করে এক সালামে পড়েন তাও যায় আবার দুই রেখাত পর পর সালাম ফেরান তাও যায় এই নামাজের তিন শতবার কালেমায় সুয়ম করতে হয় তিন শতবার কালেমায় সুয়ম করতে হয় এরা শেষ করে পনেরো বার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله الله أكبر سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا জায়গায় দিতে হচ্ছে তারপরে বসতে হবে বসে দশবার আগে বলতে হবে তারপরে বসতে আবার যখন নাকি দ্বিতীয় রাখাতে হবে তখনও দ্বিতীয় রাখাতে পারে আগে এটা পড়বে দ্বিতীয় রাখাতে দ্বিতীয় সেন্টার পরে এটা দশবার পড়ে নেবে নাকি তারপরে আস্তায় দুপুর পড়ে উঠবে এক খালামে পড়তে যাবে এটা আমি এক রাখাত বলে দিলাম এই এক রাখাত দিয়ে আপনি চারো রাখাত বুঝে নেন চারো রাখাত এইভাবে এক এক রাখাতে পঁচাত্তর বার হবে চার রাখাতে তিনশো বার হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ নিজের চাচা যান হজরত আব্বাস রাজি আল্লাহ তালকে নামাজ শিখাইছিলেন রসুলের চাচা তাহলে প্রত্যেকদিন পড়েন না হয় সপ্তাহে একদিন পড়েন জুমার দিন পরে আমাদের সাহেব শাহ আবরাল হক সফরুল্লাহ ওনার এখানে আমরা দেখছি জুমার দিন লোকেরা সূর্য হেলার আগেই বসতে চলে আসে সূর্য হেলার আগেই কি করে বসতে চলে যে হেলে গেল সবাই খালা প্রস্তাব দিয়ে হয়ে যায় এই বিশ পঁচিশ মিনিট লাগে আধার আগে পড়া করা এরকম সিস্টেম চালু করা যায় আলহামদুলিল্লাহ অথবা যে কোনো সুযোগ আপনি করে নেন এই জুমার দিনটা শুরু হয় তখন থেকে বৃহস্পতিবার মার্কেট থেকে কি জুমার রাত শুরু হয়ে গেল আজকে তো রাত আসলে কিন্তু শুক্রবার না শুক্রবার তো আগেই চলে গেছে ইসলামের রাত আগে ওই রাত্রে পর যাই হোক এই নামাজটা প্রত্যেক দিন পড়তে বলা হয়েছে বা অন্তত সপ্তাহে তাও না পারলে বলা হয়েছে বছরে একদিন পড়ে তাহলে যারা প্রত্যেক শুক্রবার পড়তে পারে নাই লাইলাতুল মরা আছে তারা পড়ে থেকে না কিন্তু ঘরে পড়বে একা না পড়বে এটা জরুরি এছাড়া তেলাওয়াত করবেন বিক্রি করবেন এবং আল্লাহর কাছে চাইবেন এই রাস্তায় আল্লাহ তালা বলেন যা দরকার চাও হালাল জিনিস জায়েজ জিনিস যা দরকার চাও আমি রহমতের খাজানা নিয়ে আসি রহমতের স্তূপ নিয়ে আসি যা দরকার নিয়ে নাও চাই অন্য জায়গায় চাইলে নারাজ হয় আর আল্লাহ দরবারে চাইলে খুশি হয় না চাইলে নারাজ হয় না চাইলে নারাজ হয় চাইতে হবে চাইতে হবে চাওয়াটা ইবাদত খালি ইবাদত না ইবাদতের নগদ তবে চাইতে হবে আল্লাহ জিনিস চাইতে হবে এই রাত্রে খুব বেশি ইস্তেকবার করা যায় কমপক্ষে একশো বার استغفار أستغفر الله الذي ولد أستغفر الله الذي لا إله إلا إلا هو الحي القيوم هو الحي القيوم وأتوب إليه وأتوب إليه أمر أستغفر الله الذي أستغفر الله الذي لا إله ইল্লা হুয়াল إلا هو হাইয়ুল কাইয়্যুম الحي القيوم ওয়া আতুবু ইলাইহি وأتوب إليه হাদিসে পাকের মধ্যে আছে এই ইস্তেগফার মাগরিবে এবং ফজরে যদি কেউ তিনবার করে পড়ে আল্লাহ রসুল বলেন কারণ গুণা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় এটা আল্লাহ তালা মাফ করে যদি আপনারা মেহরবানি করেন শিখে নেবেন আমরা আমভাবে যেটা বলি সাধারণভাবে হ্যাঁ সেটা আমার নজরে কোন হাদিসে আটকাই কিন্তু অপবিদ্যে মেলে হ্যাঁ ইয়ানবীর কালামালায় কাছে হাদিসেও জন্যই অর্থ মেলে হাদিসেও নেই অস্ত্র কিন্তু এটা হাদিসে নেই অস্ত্রটা থাকে কিন্তু আমাদের জন্য বেশি উপকারী কিন্তু হাদিসেও থাকে আল্লাহ রসুন যারা গ্রাম তৈরি করতেছেন তিনি তৈরি করে দিতেন তাতে ভালো ভালো করবো এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে আপনাদের সত্য আপনি নেতৃত্ব চেষ্টা করেন সাংঘাতিক ওটা বললে মনে হবে না করতে পারে কিন্তু উত্তম হবে হাতের চেষ্টা করবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা তিনবার পড়লে সমুদ্রের সারা সমতুল্য গোনা আল্লাহ তালা মাফ করে এই রাত্রে আল্লাহ তালা সাধারণ ক্ষমা হয় ব্যাপক হয় তবে হাতিতে পানের মধ্যে আছে কয়েকটা গুণা গুণাগার তারা মাপ পায় এই রাষ্ট্র মাপ পায় মাপ পায় না তার অর্থ হল যদি এইটার জন্য ভিন্নভাবে তৌবা না করে তাহলে মাপ পায় না তৌবা করলেও মাপ পাবে না তা না অন্যরা তো সাধারণ সবার আওতায় যদি কথার কথা সে নাও করে তারপরে মাপ পায় এই গুণাগুলো তাদের মধ্যে নেই তারা কথার কথা ইস্তেক্ষার করে নাই তাও আপে কিন্তু বিশেষ কিছু গুণা আছে তারা ওই গুণার থেকে যদি স্পেশাল ভাবে তোমরা না করে তাহলে তারা সাধারণ সমাজ হতে পারবে না পাবে কি তার ইমানের মধ্যে সেরেক আছে সেরেক সেরেক মিলানো মাজার পূজারি মাজারের সন্তান চায় ব্যবসায় পক্ষ চায় চেষ্টা করে সার কথা মাজারে যাওয়া হয় সেরেক বাকি দেয় গেলাম দেয় আল্লাহ তার ইবাদত করতে বলছে তারপরে বান্দার ইবাদত করার দায়িত্ব দেয় আপনার ওই বন্ধ তো যার খবর আপনি গেছেন সারাদিন আল্লাহর ইবাদত করে তিনি হাত বাজার আল্লাহ ইবাদত করে বাজারে গাড়ি সময় পয়সা দেয় এই ধরনের সেরেক যত তাবু আছে তোমাকে আমার লেখা কিতাব ইমান ভিতরে সেরেকের একটা আলাদা চ্যাপ্টার এখান থেকে দেখেছি সেরেক আল্লাহ তারা মাফ করবে আল্লাহ তাকে অংশীদার না এটা আল্লাহ তারা ভিন্নভাবে তবা না করলে আল্লাহ মাফ করবেন না দুই নম্বর যারা অযথা আমার তারা বাপ্পাকে কষ্ট দিচ্ছে তাদের খেদমত করতে না তারাও এই রাস্তায় ক্ষমা পাবে বাপমাকে খুশি রাখা আমি যে বান্দা ভাব শুরু করছিলাম ওখানে না আসবে পরে বান্দার হক শুরু করছিলাম না ওখানে বাপমা বেঁচে থাকলে সাতটা হক পরে গেলে আর সাতটা হক ওই ব্যাপারটা সেখানে আসবে ইনশাল্লাহ পরে এখন তো অন্য প্রসঙ্গে আমি আসছি মানে এত করে ধরে রাখেন বাপমাকে খুশি রাখেন শরিয়াতে কোনটির মধ্যে কোন কথা বললে এটা মানতে হবে তাদের মনে দেখা দেওয়া যাবে না অনেক জালেম তো মায়ের উপরে হাত উঠায় এই ধরনের অন্যায় তারা যদি বাপমা থেকে বাঁচতে না নেয় এই রাস্তায় তারা সাধারণ না এবং যদি বাপমাকে তারা রাজি করতে না পারে তাহলে ইমান নিয়ে করতে পারবে কিনা সন্দেহ সেই সন্তান ইমান নিয়ে মরতে পারবে কিনা তবে আল্লাহ তালা বাপ মানতে নারাজ অবস্থা মারা যায় এই বাপ মাকেও রাজি করার ব্যবস্থা আয়াকে ওই সন্তান কষ্টই দিতে গেল এই অবস্থায় বাপ মা চলে গেছে ছেলে বেঁচে আছে এখনো আল্লাহ তালার ব্যবস্থা রাখছে যদিও বাপ মার জন্য সে দোয়া করে দান ফেরাত করে কবর জিয়ারত করে তাহলে যাতে আল্লাহ তাহলে তার বাপমাকে ওই সন্তানের উপর করে দিবেন খুশি করে চলে গেছে কিন্তু দুনিয়াতে চলে গেছে এখনো সন্তান যদি হেদায়তের রাস্তায় আসে বাপমাকে রাজি করতে পারবে সে বেইমানের মৃত্যু থেকে নিজেকে বাঁচাইতে পারবে এটা এই এই মৃত্যু তোমার না করলে মাপ পাবে না পুরুষ হয়ে টাকুর নিচে যারা লেবাস পাবে একমাত্র মোজা টাকনো ঢাকা মোজা তারা যায় কিন্তু লঙ্গি পাজামা জামা জুব্বা কোথাও মোজা ছাড়া অন্য কোন লেবাস দ্বারা টাকনু থেকে পড়া শরীয়তে আরাম হয়ে বলছে অহংকার যে লক্ষ্য আপনি যতই বলেন আমার অন্তর অহংকার নেতা হবে না তাদের সাথে আমরা সামঞ্জস্য হয়ে গেছে এবং বুখার সাথে হাদিসটা আসছে আসল ময়দানে আল্লাহ তারা ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন দৃষ্টিপাত করার পরে না রহমতের পর তাকাবেন না আল্লাহ এত ডেঞ্জারের গুণা পুরুষ হয়ে টাকলো ঢাকা দুই তার দুপাশে ধরে ফিরে আসে না ওড়ালে না কিন্তু মুসলমানদের কাঁধে এই লেবাস চাপাই দিয়ে গেছে তো দুশ্মনিত হবে তা আপনাকে তো সতর্ক হইতে তাহলে আমার আবেদন প্যান্ট পরে ফুল প্যান্ট পরে না তারা কবে তারপর উপরে পরে অনেকে ভাবতে রাখেন তা যথেষ্ট না ঘুরে আবার করে যায় অনেকে নামাজের সময় ভাগ করে মনে হয় নামাজে না যায় নামাজের ডবল না যায় নামাজের বাইরেও না যায় নামাজের হাত করলেন নামাজের পর ছেড়ে দিলেন তো নামাজের পরে কি যায় যাবে আর ডাক্তার উপরে পড়লে আপনার সব যোগ্যতা মাটি হয়ে যাবে তখন এই আশা এটা তো না করলে মা হবে না তারপরে যারা মদ পানে অভ্যস্ত মদ পান করে তবা করে নেই কারণ এই ক্ষমা খাওয়া থেকে করে ক্ষমা পাবে থেকে বলে যে নিয়ে আল্লাহ কেন অর্ডার না কালকে তার সব প্যান্ট করে ঠিক আছে মাফ পেয়ে যাবে ভুল স্বীকার করে করলে আল্লাহ তারা সাথে সাথে মাফ করার জন্য প্রস্তুত মস্তানকারী মাফ পাবে যারা গাছ বাক্য শুনতে অভ্যস্ত হয়ে এর মধ্যে মজা পায় যার নামের আমলের মধ্যে মজা পায় সেও যদি তোবা না করে আস্তে আস্তে হবে গান বাক্য গান বাক্য দ্বারা সরকার নজর খারাপ হয়ে বিভিন্ন গুণা তাদের টেন্ডেন্সি পয়সা একটা গুণা অনেক গুণা টেনে নিয়ে আসে সেখানে থাকতে হবে তাহলে সে নিজেকে ফ্রেশ করতে এইভাবে যতটুকু পারা যায় সারা জায়গা দরকার নেই সারা চাকরি গেলে তোর ফজল নামাজ নষ্ট হয় অত নামাজ কি এমন করে পড়ে তার ফেরেন কোনো কাজ করতেছে যদি সারা জানার কথা কোনো হাতে বলা হয়নি তখন ফরজ পড়ে সারা খেয়ে বললে ফজল নামাজ নষ্ট হতে পারে অত মাথা ঘুরাই পড়বেন কিন্তু সুরা কেরাত ভুল করে না বাংলাদেশের অনেক এলাকায় এই গলত জিনিসটা চালু আছে সারা রাত অস্বাভাবিক নয় কি মনে রাখে কিচ্ছু মনে রাখতে পারে আর ভজন নামাজে পড়ে মাথায় করতে আসতে হবে গলত করি সর্বোচ্চ রাত দশটা এগারোটা পর্যন্ত হতে পারে আল্লাহ মানুষকে এমন করে ঘুমায় মারাইছে তাকে ঘুমাইতে হবে না ঘুমাইলে তার বডি চলবে না তাহলে ভয়কে দেবেন না ওই অত মনে থাকবে না না নামাজ নষ্ট হবে গলত করে তাদের জায়গা চেষ্টা করবেন না সহজে যত থাকতে পারেন একটু জাগেন ওটুকু আল্লাহ কান্নাকাটি করেন তো বা চেষ্টা করেন সর্বশেষ কথা তারপরের দিন রোজার কি বেকার এখন যা বললাম এসব নামাজের ব্যাপার রোজার ব্যাপারে বিধান হল যে সর্বনিম্ন তিনটা রোজা যদি রাখা যায় এটা খুব ফজিলাত এবং এরা একটা শূন্যতার মধ্যে পড়বে আল্লাহ রসুল প্রত্যেক চান্দের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখাকে অনেক ফজিলত করেছে তেরো চোদ্দ এইটা যদি কেউ রাখতে পারে তো একটা শূন্য রোজা হবে নামের ফজিলত তিন দিন নাবি করিম সাল্লাহ সাল্লাম শাহবান মাসে সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখতেন পয়লা তারিখ থেকে সাতাশ এত বেশি রোজা এক রমজান ছাড়া আর কোনো মাসে রাখতেন তো সর্বনিম্ন কয়টা তিনটা আর সর্বোচ্চ কয়টা সাতাশটা আঠাশ উনত্রিশে আল্লাহ রসুল রোজা রাখতে মানা করে এই মাসের এই চান্দে আঠাশ উনত্রিশ তারিখে রোজা রাখতে মানা করেছেন নিঃশ্বাস করে তাদের তো শূন্যতের গন্ডের মধ্যে থাকে শূন্যতের গন্ডের মধ্যে থাকতে চান তাহলে চিন্তা রাখেন সর্বনিম্ন আর চিন্তার উপরে সাত আটটা পর্যন্ত রাখতে পারবেন তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এভাবে কটা পর্যন্ত সর্বনিম্ন তিন সর্বোচ্চ সাতাশ এর মধ্যে যা পারে এটা হলো সুন্নতের গন্ডি এখন রইল আমাদের সমাজে একটা রাখা হয় অনেকে একটা রাখে এটা কি হবে তিনও না আর সাতাশের মধ্যেও না একটা এটার প্রশ্ন এই এই ব্যাপারে একটা জয়ী ভাবি যাতে জয়ী জয়ী ভাবি যদি একাধিক হয় তার দ্বারা তো হুকুম আসাম ধারণ করা যায় একাধিক একাধিক একটা এই একটা জয়ী ভাবে থাকার দরুন ওইটাকে সুন্নত বলা যাবে না একটা যারা রাখতেছে এটাকে সুন্নত বলা যাবে না তাহলে এখন কি বলবো যদি আপনি নকল মনে রাখেন নকল রোজা সারা বছর রাখা যায় পাঁচ দিন বাদে বছরে পাঁচ দিন নকল রোজা রাখা নিচে ওই পাঁচ দিন বাদে কোনো দিন নকল রোজা রাখা যায় আমি নকল রাখতে এই নিয়ে এসে রাখলেন পরে তো উন্নত বলা যাবে না জায়েজ বলা যাবে আপনার কাজটা কি হয়েছে জায়েজ আর যদি এই বলে বলে রাখেন যে একদিন রোজা রাখতে হবে এই দিন ষোলো বছর শূন্য তাহলে গুণা হবে আপনি তো বলছেন এই দিন সবে বরাতে শূন্য তা আমরা দলিল বই সবে বরাতে শূন্য যে বললেন তাতে তো হাদিস পেশ করতে হবে অথচ এই ব্যাপারে পর্যাপ্ত হাদিস নেই এই জন্য এটাকে সবে বরাতে শূন্য রোজা মনে করে রাখা ভুল নকল রোজা নফল হিসেবে রাখা এটুক যায় সবে বরাতের সুন্দর মনে করে একটা রোজা রাখা ভুল তবে সবে বরাত না আমি একটা নফল রোজা রাখি আমি আজকে একটা নফল রোজা রাখতেছি এই নিয়ত যদি রাখেন তো কি বলেন যায় সুন্দর না কিন্তু যায় এই হল রোজার বিধান আমি গত তোমার সাথে প্রস্তাব দিয়ে গেল দিয়েছিলাম ওর মধ্যে সব কথা এই রাত তো সহি আছে হাতির দ্বারা খাবেন এই এই বাদক বন্দীকে সহি হাতির দ্বারা খাবেন কিন্তু রোজাটা খাবেন নেই চারও বাজাবের ফতোয়ার যাবে যত শূন্য রোজা লিখছে শূন্য রোজা সেটা আসরা আছে আরাফা রোজা আছে দিল কত রোজা আছে কিন্তু ওই শূন্য রোজার মধ্যে কোন মাজাবের ফটোয়ার কিতাবে লাইলাতুল বরাতের বোঝা নেই খুব ভালো করে বুঝে ফটোয়ার কিতাবগুলোতে হ্যাঁ, সুন্নত রোজার একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের মধ্যে আসুরা আছে নীলকটের রোজা আছে আরাফার রোজা আছে শুধু ওইখানে ঘরে একটা রোজা রাখতে হবে এরকম কোনো মায়ের সেখানে আছে তিনটা রাখা প্রকার যে কোনো চাপে রমজান পাবে রমজান বাদে যে কোনো চাপে তিনটা রাখে ওটা শূন্য হবে তো কোনো ভাবে এই একটাকে শূন্য বলে নেই গায়ের হিসেবে কেউ রাখলে রাখতে পারে গায়ের মনে করে সর্বভারতের সুন্দর করে না রাখবেন না এই হলো আমাদের দায়িত্ব আর হালুয়া রুটি করবেন না বৃত্তি কোন হালুয়া রুটি নেই শুরু করে ইবাদত থেকে মাহরুম থাকা হয় আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে আমল করার সৌভিক দান করেন মহাসুল